হ্যাঁ তাহলে আমাদের আমাদের পাঠ চলছে হ্যাঁ গত সপ্তাহে গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে আসলে লোট লট লোট লংবিডি লেন এই তিনটে এক মিনিট তাহলে উদাহরণস্বরূপ পট আতি পঠাতি তিনটি ভাগ আছে লাট লোট লং বিধি লেং এই লোকারে এই লোকার লোকারিতে এরকম আকৃতি হয় যেখানে প্রথম তো ধাতু হয় তারপরে বিকরণ প্রত্যয় আর তারপরে তিন প্রত্যয় তাহলে এখানে ধাতু ধাতু অর্থ হচ্ছে মানে অর্থতা ক্রিয়াপদের অর্থতা অর্থ নির্দেশতি এটি তারপরে বিকরণ প্রত্যয়ে দ্বারা আমরা কি জানি গণ ধাতু গণ আর তারপরে তিন প্রত্যয় দ্বারা আমরা লকার লকার আমরা জানি আজ আজকের পাঠ হচ্ছে যে দশ ধাতুগণ আছে আর কেমন করে আমরা জানতে পারি প্রত্যেক ধাতুগণের লক্ষণ কি লক্ষণ আর গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে ভুয়াদিগণ ওখানে মাঝখানে সব আয়াতি সব হয় তো ভূ সব কি আর এটি মাঝখানে যেটা সব এ দ্বারা ভুয়াদিগণ হয় সেটা আমরা জানি আর এই জন্যে এক সাহায্য হচ্ছে যে যেখানে গুণের সুযোগ হয় বুয়াদি গানে কিন্তু হয় সব জায়গায় এরকম হয় না একার এটা হয় বুয়াদি গানে বুয়াদি গানে সুচ সোচ কি রিট বর্ততে জি জয়তি এই সমস্ত কিছু আমরা দেখেছিলাম যে সপের প্রভাবে সপীকরণের প্রভাবে গুণ হয় আর অন্য আমরা দেখেছিলাম যে অঙ্গ অঙ্গ মানে কি আশিস ভাই বলো যে অঙ্গ মানে কি অঙ্গ শব্দটা হ্যাঁ যেটা মানে এটা নিয়ম সেটার সঙ্গে যোগ যুক্ত হয় সেটা অঙ্গ আবার বলো মানে যেটা মেন সেটাকে অঙ্গ বলো গত গত সপ্তাহে আমরা কি বলেছিলাম প্রতিবন বলো অঙ্গ হ্যালো হ্যাঁ বলো বলো হ্যাঁ স্যার হ্যাঁ অঙ্গ অঙ্গটা মানে কি অঙ্গ শব্দটা অঙ্গ বলতে স্যার যদি পট ধাতু নিই তাহলে পট যোগ অ যোগ টি তাহলে এখানে বিকরণ প্রত্যয়কে বাদ দিয়ে পট ধাতুটাকে আমরা অঙ্গ বলবো আর যদি টিং প্রত্যয় নিই তাহলে পথটাকে আমরা অঙ্গ বলবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মানে বলো অঙ্গ অঙ্গ সংজ্ঞা বিধান করতে গিয়ে বলা যায় যে প্রত্যয় বিধি তৎ আদি প্রত্যয় অঙ্গ যেখান থেকে প্রত্যয় সব বিকরণটা শুরু হচ্ছে তার আগের অংশটা হচ্ছে অঙ্গ যেমন এখানে যেমন সপ এখানে যেমন সপের অ থাকছে তাহলে পটটা হচ্ছে অঙ্গ আবার যখন আমরা বিকরণ বিশিষ্ট অঙ্গ যখন পাবো বিকরণ বিশিষ্ট অঙ্গ আমরা তখনই পাবো যখন আমরা তিন প্রত্যয়টাকে ধরবো তিন প্রত্যয় যদি ধরি তাহলে পথ প্লাস অ পথ পথটা হচ্ছে অঙ্গ হ্যাঁ ভালো সেটাই ওকে ভালোই তাহলে আমরা দেখেছি যে সব মাঝখানে যার এটা ভুয়ারিগণ হুম আর সঙ্গে গুণ হয় কিন্তু যেখানে সুযোগ হয় ওখানে গুণ হয় আর ঠিক আছে গুণ গুণ আমরা বলেছিলাম গুণ দু রকমের ব্যাকরণে দু রকমের গুণ কে বলবে দীপাবলি বোন বলবে হ্যাঁ, হ্যাঁ গুণ গুণ গুণ শব্দটা দু রকমের ব্যবহার কিন্তু হয় ব্যাকরণে মনে আছে હા বলতে পারো না স্যার পারবো না ওকে ওকে হ্যাঁ বলো বলো একটা গুণ হয় সন্ধিকারীয় আর একটা অঙ্গকারী এই দুটো একটা বর্ণের নিমিত্ত গুণ হয় আর একটা প্রত্যয়ের নিমিত্ত গুণ হয় হ্যাঁ ভালো হ্যাঁ ভালোই হ্যাঁ আশিস ভাই বলছো না স্যার আমি পলাশ ও বলছো আচ্ছা ঠিক ঠিক ঠিক হ্যাঁ ভালো করে বলেছ হ্যাঁ তাহলে হ্যাঁ বর্ণ নিমিত্ত কাজ আর আর প্রত্যয় নিমিত্ত কাজ দুটো ক্ষেত্রে হয় হ্যাঁ তো এখন যেমন যেমন গুণসন্ধি গুণসন্ধি বর্ণ নিমিত্ত ওখানে আট গুণ আট গুণ গুণ আর আট গুণ পরে আমরা দেখব কিন্তু আদেন গুণ শুধু নাম মানে সংজ্ঞা সূত্র কে কে বর্ণ হয় গুণ ওখানে হ্রস্ব অকার একার ওকার এদের গুণ সংজ্ঞা হয় আর এ অটা এটা ওটা ওটা উভয়াত্র হয় মানে বর্ণ নিমিত্ত কাজ অথবা প্রত্যয় নিমিত্ত কাজ आद्गुण আটগুণহ আটগুণহ যে সূত্র এটা বর্ণনিমিত্ত কাজ আর কিন্তু আমাদের এখানে সেরকম কাজ নেই এখানে প্রত্যয় নিমিত্ত কাজ তো প্রত্যয় নিমিত্ত কাজ উদাহরণ দৃষ্টিপণ বলো আমাকে বলছেন হ্যাঁ দৃষ্টিকোণ আছে হ্যাঁ বলো ভুয়াদিগণে এ সেরকম প্রত্যয় নিমিত্ত গুণ কাজ কোথায় আমরা দেখেছি এখানে দ্বিতীয় আছে নাইলে হ্যাঁ? আচ্ছা তাহলে বিবাহ বধ বলো ভুয়াদিগণে প্রত্যয় নিমিত্ত কাজ ভুয়াদিগণে যেহেতু সব বিকিরণ হচ্ছে তো ওখানে সব বিকিরণটা কি ওখানে প্রত্যয় নিমিত্ত কাজ করছে হ্যাঁ যেমন উদাহরণ যেমন ভূ সব টি হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভূ সবটি ওখানে পোয়াটা হলন আর সোয়াটা নাসক্য তো দিতে লোপ হচ্ছে দিয়ে শুধুমাত্র অ থাকছে হ্যাঁ ভালো হ্যালো হ্যাঁ বলো বলো হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র অ থাকছে ওই অটা অটা এখানে ভূ ধাতুর পর প্রত্যয়ের কাজ করছে তো অ থাকছে তাহলে কি হয় ভবতী মানে আমাদের অঙ্গ কাজ কি আবার বলো অঙ্গ কাজ এখানে অঙ্গ কাজ মানে ভূটা ভব হচ্ছে কিভাবে ওটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভূ সবটি দিয়ে ভূ অতি হচ্ছে হ্যালো হ্যাঁ ভূ অতি তারপরে হ্যাঁ তারপরে এচ অয় বয়াব করে ওটা অবাদেশ হচ্ছে এক এক মিনিট এক মিনিট এচ অয় এর আগে প্রমুখ কাজ হচ্ছে এর আগে কি হয় হ্যাঁ হ্যাঁ মানে সার্বধাতু আর্ধধাতু কয় করে হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো বলো হ্যাঁ সার্বধাতু আর্ধধাতু কয় করে ওটা সার্বধাতু সংজ্ঞা হচ্ছে প্রথমে সার্বধাতু মানে কি এটা এটা সংজ্ঞা মানে মানে মানে এখানে না না না এটা সংজ্ঞাসূত্র নয় হ্যাঁ বলে গেছো এখানে আমাদের সর্বধাতু রাজধাতুয়োহ সূত্র সূত্র দরকার নেই আগে পরে আমরা বলবো পরে আমরা বলবো সূত্র কোনটা সূত্র কি রকম কাজ হচ্ছে কিন্তু শুধু আমি বলছি যে ভূ তি এই হ্যাঁ। পরিস্থিতিতে পরের কাজটা কি प्रथमता शकारोपकारे अ अवशिष्यते হ্যাঁ তো ভু আর তারপরে কি হয় সূত্র নামের কোনো দরকার নেই এখন তারপরে ভব অতি তারপর ভবতি না না না না না না এর এর মাঝখানে কিছু হয় মাঝখানে আর পলাশ ভাই মনে আছে তাই তো হ্যাঁ, হ্যাঁ স্যার আছি আছি ভীতি আছি তাহলে বলো তুমি জানো তো ভূ আর তি তারপরে কি হয় হ্যাঁ, স্যার কথাগুলো কেটে যাচ্ছে হ্যাঁ ওকে তাহলে ভূ আমাদের অ এখানে বর্ণ শুধু নয় এটা প্রত্যয় হ্যাঁ আশিস ভাই বলবে হ্যাঁ। আর দিদিপন বলো কি হয় অপ্রত্যয় নিয়ে ভূ ধাতু মাঝখানে কি হয় অবিকরণ আছে অবিকরণ আছে আর অবিকরণ প্রত্যয়ের প্রভাব দ্বারা কি কোনটা কাজ গুণ হচ্ছে এখানে হ্যাঁ অন্ধের গুণ এই গুণ কাজটা কি এখানে মানে এই ভূ পরিবর্তনটা কি ভূ ধাতুতে ভূ ধাতুতে কি পরিবর্তনটা কি হ্যাঁ হ্যাঁ সেটা আমি শুনতে চাইছিলাম ঠিক আছে ঠিকই ভালোই বলেছ হ্যাঁ তো এখানে ভূ শক্তি সকার প্রকার থাকে না ভূ অতি এটা শুধু ভূ অতি রইল আর তারপরে অ শুধু বর্ণ নয় এটা সব প্রত্যয়ের প্রতিনিধি ভূ অতি আসলে অ মানে সব আর অ প্রত্যয় বলে এ প্রভাব পড়ছে এখানে ভূ ধাতুতে ভূ ধাতুতে যেটা উকার এর গুণ আদেশ হয় উ জায়গায় ও ভ এটো যে বিভাবন তাই তো হ্যাঁ, হ্যাঁ, প্রথম হ্যাঁ, প্রথমটা উ জায়গায় ও আর ও জায়গায় হ্যাঁ ওকে তো তাহলে তাহলে এইরকম কাজ কিন্তু ভুয়াদিগণে যেখানে তিনটে বর্ণ হয় যেখানে এক আছে এক এক এক কি বর্ণ আছে আশিস ভাই বলো তো গুণ হলে কি গুণ হলে ই জায়গায় কি কি হবে তারপরে ই জায়গায় ए उठ जाएगा ए উড়িয়ে তিনটে কাজ হ্যাঁ ই জায়গায় এ হ্যাঁ। উ জায়গায় ও রি জায়গায় আর ব্যবহারিক রূপে আমরা বলতে পারি আর আসলে প্রথম ধাপে হ্যাঁ। আ আছে আর তারপরে তারপরেই রেফ মঠ হচ্ছে আর আর ঠিক আছে ওকে তো তাহলে আমরা ঠিক কি দেখলাম যে সুচ হৃদ জি শ্রু হৃ হ্রি এরকম পাঁচটা দাঁত আছে এখানে সুচ হৃদ জি শ্রু হ্রি এখানে দীপাবলি বোন বলো যে সুচ এখানে কি হলো तथा शूस् धातु এখানে কি হলো হ্যাঁ।, হ্যাঁ আমি বলছি যে সুচ ধাতুতে সুচ হ্যাঁ, আতি এখানে এখানে কি হয় এখানে এখানে সুচ আর অটাকে মিলে সোচ অতি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ তো কেন কেন হচ্ছে কিসের oh. প্রভাবে শুধু যদি অটাকে তাহলে হচ্ছে আর যদি শুধু তিনটাকে তাহলে হচ্ছে হ্যাঁ মানে সূচ এর মাঝখানে যেটা উ স্থানে ও এটা এর নিমিত্ত কি হ্যাঁ। নিমিত্ত নিমিত্তটা কি নিমিত কারণ কারণটা এর কারণটা কি মানে তার কারণটা কি হ্যাঁ মাঝখানে যে উকার উ স্থানে ও যেটা হচ্ছে এর নিমিত্ত নিমিত্ত নিমিত্তটা কি কারণটা কি এই কাজ কাজ মানে কি ব্যাকরণ ব্যাকরণ বিষয়ে কাজ মানে বর্ণ পরিবর্তন মানে আদেশ আগম লোপ এই তিনটে তিনটে আমরা কাজ কাজ বলি আদেশ আগম লোপ হ্যাঁ। আর এখানে কি হচ্ছে আদেশ কিরকম আদেশ উ স্থানে ও এই আদেশ এই যে আদেশ হয়ে গেছে এর কারণটা কি কারণটা হচ্ছে না না সূত্র বলতে হবে না সূত্র আমরা এরপরে বলবো এর এর কারণ হচ্ছে কি প্রত্যয় এই মাঝখানে যেটা সব প্রত্যয় এটা নিমিত্ত কারণটা আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, মানে সুচ সুচ অতি অ মানে কি এ অটা শুধু বর্ণ নয় এটা প্রত্যয়ের প্রতিনিধি তাই তো এখানে সকার সকার হ্যাঁ দুটো দুটো বর্ণের লোপ হয় আর অবশিষ্ট অবশিষ্ট হচ্ছে অ আর এটা হ্যাঁ, হ্যাঁ। কিন্তু শুধু বর্ণ নয় এটা প্রত্যয় আর এই প্রত্যয়ের প্রভাবে সুচ এর মাঝখানে যেটা উ এর জায়গায় ও হচ্ছে আমি বলতে চাইছি যে এটা অঙ্গ কাজ অঙ্গ কাজ এই প্রত্যয়ের প্রভাবে অঙ্গের মাঝখানে যে কোনো বর্ণ পরিবর্তন হয় সেটা অঙ্গ কাজ অঙ্গ কাজ আর আমি উদাহরণস্বরূপ আমি বলছি যে গুণ এটা গুণ এই গুণ কাজ এর নাম হচ্ছে অঙ্গ অঙ্গ কার্য অঙ্গ কাজ আর কিন্তু যেমন উপ ইন্দ্র উপ যুক্ত ইন্দ্র এটা এখানে কি হয় দীপাবলি বোন বলো হ্যাঁ, হ্যাঁ, এটা এটা এরকমের কাজটা কি উপেন্দ্র উপ উপ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এরকম কি এখানে কি হলো এখানে বর্ণ মিলিত হলো হ্যাঁ, নিমিত্ত বর্ণ নিমিত্ত কাজ নিমিত্তটা কি বর্ণ নিমিত্ত কাজ কোনটা বর্ণ মানে এখানে এখানে এখানে দুটো বর্ণ আছে অ আর ই পূর্ব অ হবে অ অথবা আ অ অথবা আ পূর্ব হবে আর পরে হবে এক এটি তিনটে তিনটে মাঝখানে মানে যে কোনো হবে তো এরকম গুণ সন্ধি হয় হ্যাঁ ঠিক আছে তো এখানে উ আছে এখানে ই আছে উপ ইন্দ্র এখানে ই আছে তো অযুক্ত ই এ হয় এখানে প্রত্যয় কিচ্ছুই না কিচ্ছুই না এটা বর্ণ নিমিত্ত কাজ হ্যাঁ উপেন্দ্র উপ ইন্দ্র উপেন্দ্র কিন্তু এখানে সুচ অ এখানে সুচ অ উ এটা আগে যেটা উ আর পরে যেটা সুচ অ এটা অ এটা বর্ণনিমিত্ত কাজ নিমিত্ত হ্যাঁ, হ্যাঁ। সেরকম সেই আমরা এটা সন্ধি আমরা বলি না এটা অঙ্গ কাজ অঙ্গ কার্য হ্যাঁ, ঠিক আছে আর এখানে নিমিত্ত নিমিত্ত হতে অ সব প্রত্যয় সব প্রত্যয় মানে প্রতিনিধি অ হ্যাঁ, হ্যাঁ, আর জায়গায় আর বর্ততে জি জয়তি জি জে জে হচ্ছে আর তারপরে হ্যাঁ। আই আদেশ জয়াতি জয়াতি কিন্তু হ্যাঁ। এখানে অঙ্গ কাজ হচ্ছে জি জায়গায় যে মানে ই জায়গায় এ আর আর তারপরে তারপরে আশিস ভাই বলো শুরু দাতু আছে এখানে কি হলো Thank you. আশিস ভাই আছে হুম তাহলে প্রীতি বন বলো আমি হ্যাঁ বলো হ্যাঁ টু এখানে অটা হচ্ছে বিকরণ প্রত্যয় তাহলে অবিকরণ প্রত্যয়ের প্রভাবে সুয়ের উকারের জায়গায় ওকার আদেশ হবে অর্থাৎ এখানে প্রত্যয় নিমিত্তে এখানে প্রত্যয় নিমিত্তে অঙ্গকার্য সম্পন্ন হচ্ছে তারপরে চু তাহলে চুয়ের জায়গায় হলো চো এবার চোয়ের জায়গায় যে অব হবে সেটা হবে সন্ধি মানে সন্ধি কার্য হবে সেখানে ওটা হবে ওটা হবে বটল নিমিত্তে হ্যাঁ, হ্যাঁ। তাহলে অঙ্গকার্য কি হচ্ছে অঙ্গকার্য অঙ্গকার্য হচ্ছে সুয়ের জায়গায় মানে স্রোটা হচ্ছে অঙ্গকার্য আর থেকে যে স্রব হচ্ছে সেটা হচ্ছে আপনার কার্য হ্যাঁ মানে এই যে শ্রু উটা উকার উকার মানে শ্রু জায়গায় শ্র এটা বলতে হবে না উ জায়গায় ও সেটা কাজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওয়ের জায়গায় ওটা হচ্ছে আপনার হ্যাঁ। মানে প্রত্যয় নিমিত্তে অঙ্গকার্য আর ওয়ের জায়গায় অক্টা হচ্ছে বর্ণ নিমিত্তে সন্ধিকার্য ঠিকই ঠিকই বলেছ পলাশ ভাই শেষে হরি রাতু হ্যাঁ, হ্যাঁ বলো হরি রাতু কি বলবো মানিহ্রি অতি এই জায়গায় কিরকম অঙ্গ কাজ হচ্ছে এখানে ভূ ধাতু এখানে ওপার হচ্ছে এটা হচ্ছে অঙ্গ হ্রি হ্রি ধাতু হ্রি হ্রি ধাতু যেটা হরতি হরতি হুম এখানে কি হবে হর হর অতি হচ্ছে হর অতি মানে অঙ্গ কার্যটা কি এখানে ওই ইয়ের জায়গায় অর হচ্ছে হ্যাঁ নিমিত্তটা কি নিমিত্ত নিমিত্তটা সেটা অঙ্গ কার্য হ্যাঁ তো প্রত্যয় কি প্রত্যয়টা কি প্রত্যয়টা হচ্ছে সব হ্যাঁ তো সব প্রত্যয় প্রভাবে রি জায়গায় আর ঠিক আছে ওকে হ্যাঁ। এটা বুয়াদিগণ বুয়াদিগণ মানে লক্ষণটা কি যে বিকরণ প্রত্যয় হচ্ছে সব আর গুণ কাজ হয় ওকে তারপরে অদাদিগণ অদাদিগণে ধৃতিপন বলো কি লেখা আছে অদাদিগণ ধৃতিপন ধৃতিবন আছে আচ্ছা ঠিক আছে বিবাবন হ্যাঁ স্যার আপনি আচ্ছা ঠিক আছে দ্বিতীয়গণ বলো দ্বিতীয় গণ অদাদিগণ কি লেখা আছে अददि द्वितीयगणः अद्वितीयादयः धातवः अस्ति इत्यादीनि क्रियापदानि विकरणप्रत्ययः नास्ति सद् इत्यस्य लुक् लोपः उदाहरणम् अस् अस्ति हन् हन्ति बत् बक्ति आस् आस्ते शी চেতে হুম কি কি হয় এখানে এখানে সব বিক- এখানে আহ, বিকরণ প্রত্যয় থাকে না হ্যাঁ ঠিক বলে হ্যাঁ ঠিক বলেছে যেমন যেমন আহ, আস আস কি হয় আস ধাতু যেমন অ তারপরে কি অস্থি বিকরণ প্রত্যয় নেই হ্যাঁ আসলে সব সব হয় তারপরে লোভ হয় তাহলে অস সব টি সপে লোভ হয় অস্তি অস্তি ঠিক আছে সব জায়গায় সেটা তাহলে আমরা কি বলতে পারি যে অদাদি গণের লক্ষণটা কি থাকে না ওকে তারপরে খুবই ভালো প্রতিবন্ধ প্রতিবন জুহতি আদিগণ স্যার স্যার আমি হ্যাঁ হ্যাঁ স্যার जुहुत्वादिः तृतीयः गणः फु इत्यादयः धातवः न- जुहति इत्यादीनि क्रियापदानि विकरणप्रत्ययः नास्ति सपः स्लुक् लोपः इव लक्षणं धातुः द्वितीयम् उदाहरण अ, डा दधाति ধা দধাতি ভি বিভেতি হা জহাতি অর্থাৎ বৃহত্তাদি গণের লক্ষণ হিসেবে বলা যায় যে এখানে বিকরণ প্রত্যয় থাকে না আর ধাতুর দিক্ত হয় যেমন দ দধাতি হয়ে দ দাতি হয়েছে অর্থাৎ হ্যাঁ। দা ধাতুর দিক্ত হয়েছে হ্যাঁ দুইবার দুইবার দুবার দুবার উচ্চারণ দুবার হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পলাশবাগ বুঝেছো না স্যার এটা বুঝতে পারিনি স্যার আগেরটাই যে আগের আগেরটা অদাদি মানে যে অধাতু উষ্ণবর্তী হচ্ছে সেটা কিভাবে হচ্ছে ওকে ওকে ওকে ওকে হ্যাঁ বুঝে গেছি দিদিবন তুমি কিছু আর বলো অদাদি গানে কিছু আর বলো পলাশ ভাই স্যার আমি আমি বলবো না তৃতীয় বন তৃতীয় বন ও আচ্ছা আচ্ছা আচ্ছা অদাদিতে অদাদিগণ পলাশ ভাই বুঝতে পারছে না যে অদাদিগণে কি হলো ও অদাদিগণে বিকরণ থাকছে না তাই যেমন হয় আমরা অস ধাতু এটা অদাদিগণে পড়ছে তাই অস কি আর এর মাঝে কিন্তু কোনো বিকরণ প্রত্যয় আসবে না তাই অস এটা অস্থি এরকমই হয়ে যাচ্ছে অস্থি হ্যাঁ হ্যাঁ মানে পলাশ ভাই পলাশ ভাই দেখো যে আহ भुआजी गणे भुआजी गणे खाद धातु अच्छी तो खाद खाद अति खाद अति खाद धातु ती तीन प्रत्यय माझ खाने एक बर्ण अच्छे तो अ खाद खाद ती एरक नय खाद अति अच्छी तो पठ ती माझ खाने अ आछे पठ अति क्रीड ती माझ खाने अ आछे क्रीड अति किंतु दादी देखो আস আর কি মাঝখানে যে কোনো বর্ণ আছে পলাশ ভাই বলো আর হন আর টি হন হন টি মাঝখানে কিছু আছে হ্যাঁ ঠিক আছে ওয়াচ আর টি মাঝখানে কিছু আছে আসলে তো চ এর জায়গায় ক এসে গেছে এটা দেখতে হবে না এটা এটা সন্ধিকার সন্ধিকার্য কিন্তু এই যে চ অথবা ক আর টি এই মাঝখানে কিছু আছে হ্যাঁ বলো না আমি বলছি যে এটা অন্য রকমের কাজ ছ যে বর্ণটা ছিল ছ এর হ্যাঁ। জায়গায় গুণ মানে, মানে সন্ধি সন্ধি করে সন্ধি করে চ জায়গায় ক এসে গেছে কিন্তু ক আর যে টি ওয়াক মানে ওয়াচ জায়গায় ওয়াক এসে গেছে আর টি আছে কিন্তু ক আর ত এর মাঝখানে কিছু আছে নেই তো ওয়াক্তি যেরকম আস্তি হান্তি ভক্তি এরকম হয় ক আর ত মাঝখানে কিছু নেই যেরকম ওয়াদাতি ওয়াদাতি ক্রীডাতি পাঠাতি খাদাতি মাঝখানে অ সব জায়গায় আছে সেটা সাপ আর আদাদি গানে সাপের লোপ হয় সেজন্য মাঝখানে কিছু নেই আস অর্থে আসতে সি অর্থে সেতে দীর্ঘিকার জায়গায় এই কার এসে গেছে এটা অন্য ব্যাপার কিন্তু সে আর তে মাঝখানে অন্য বর্ণতা নেই এটা কিভাবে আসলে একটু বলে দেবেন সি ওয়ার্ক বর্ডযুক্ত সি তো এখানে ওয়ার্ক সি হলো তো এখানে এই কটা আসলে বিকেলে কারণ সি আছে পরে সি এর ওখানে বেকার হলো কি করে না না না না না হ্যাঁ ওইদিকে এখন স্থূল স্থূল দৃষ্টি আমাদের এখন স্থূল দৃষ্টি মানে কেন চ জায়গায় ক কেন ই জায়গায় এ এটা অন্য ব্যাপার এটা অন্য ব্যাপার হ্যাঁ না কিন্তু আমি বলতে চাইছি যে মানে সি ধাতু যেটা সি ধাতু যেটা এই সি সে হয়ে গেছে কিন্তু সি সে হয়ে গেছে এখন সে আর তে দুটোর মাঝখানে কোনো বর্ণ আছে নেই আস আর তে মাঝখানে কিছু আছে হাস আর টি মাঝখানে কিছু নেই হ্যাঁ হান আর টি ও সেরকম হন টি আর ওয়াচ আর টি এখানে এখানে এক সন্ধি হয় খারিচা এক সূত্র হয় এখানে কিছু মানে বাড়তে হবে না এখন পরে গিয়ে হয়ে যাবে আমি কি বলতে চাই যে ওয়াচ ওয়াক হয়ে গেছে কেমন করে ওয়াক হয়ে গেছে আমাদের ধ্যান এদিকে হবে না এখন কি দেখতে হবে যে এই যে ওয়াচ ওয়াচ যেটা ওয়াক হয়ে গেছে যেরকম হন আর টি হন আর টি মাঝখানে কিছু নেই সেই রকম ওয়াচ যেটা ওয়াক হয়ে গেছে ওয়াক টি মাঝখানে কিছু নেই সব জায়গায় সেই জন্য আদারি গণে লক্ষণ লক্ষণটা কি যে ধাতু আর টিং প্রত্যয় মাঝখানে কিছু কিন্তু নেই কোথাও যত ধাতু হয় অদাদিগণে ধাতু এখানে ওয়াচ ওয়াক হয়ে গেছে কিন্তু এখানে ধাতু হচ্ছে ওয়াক যেটা ওয়াচ যেটা ওয়াচ ছিল সেটা এখনো ধাতুই ওয়াক ঠিক আছে সেটা ধাতু আর টি টিং প্রত্যয় আর এই বিকরণ প্রত্যয় মাঝখানে নেই সেটা দেখতে হবে কেমন করে চপ কা হয়ে গেছে সেটা পরে হবে কিন্তু আমি বলতে চাই যে ধাতু অস হন Watch अथवा वक আস শি অথবা সি তারপরে যে তিন প্রত্যয় আছে মাঝখানে কিছু নেই সেটা আদারিগণের লক্ষণ হ্যাঁ পলাশ ভাই স্পষ্ট হয়ে গেছে কি হ্যাঁ, এখন কি এখন যেখানে আমার অভিধান হচ্ছে আমার ধ্যান হচ্ছে সেটাই সেটা দেখতে হবে ওয়াজ কেমন করে ওয়াক সি কেমন করে সেই সেটা পরের ব্যাপার কিন্তু কানে বিকরণ প্রত্যয় নেই সেটা স্পষ্ট হওয়া দরকার এখন স্পষ্ট হয়ে গেছে তো হ্যাঁ ওকে আর তারপরে জুহতি আদিগণ জুহতি আদিগণে কি হলো দীপাবলি বন বলো স্পষ্ট হয়ে গেছে জুহতি আদিগণে কি হয় হ্যাঁ, হ্যাঁ মানে লক্ষণটা কি বলবে দীপাবলি বোন মানে এখানে ধাতু হয় আবার বলো স্যার ধূতাদিগণের লক্ষণ হলো এখানে ধাতুর দীপ্ত হয় হ্যাঁ ঠিক যেমন মানে এটা আমি মানে বুঝতে পারছি না উদাহরণটা বলতে পারছি না মানে কেমন করে আসলে একটু যদি বলে দেন তাহলে মানে যেমন যেমন প্রথম ধাতুটা মানে দা ধাতু দা ধাতু দাতি তো দুবার হয়ে গেছে দুবার হয়ে গেছে তো দাতি দা ধাতু আসলে আসলে দু রকমের কাজ হচ্ছে প্রথমটা প্রথম তো দ্বিত্ব দা माने দা দা दा দা দা দাতি আর তারপরে প্রথম হ্রসাদেশ হচ্ছে সেটা ওখানেও আমাদের ধ্যান হবে না এখন শুধু শুধু বুঝতে হবে যে হ্যাঁ দুবার হয়ে গেছে দা দাতু দা দাতি তারপরে দ দাতি সেটা অন্য ব্যাপার কিন্তু দুবার দুবার দুবার উচ্চারণ হয়ে গেছে তো দা দাতি ধা ধাতু মানে দুবার উচ্চারণ করার পর কিছু আর কাজ হচ্ছে এর নামটা হচ্ছে অভ্যাস কাজ অভ্যাস কার্য অভ্যাস কার্যম এটা পরে হবে কিন্তু কি কি জানতে হবে কি বুঝতে হবে যে দুবার উচ্চারণ হয়ে গেছে দাতি দাতি ভি ধাতু ভি ভি টি আসলে শুরুতে ভি ভীতি হবে তারপরে অন্য রকমের কাজ হবে যে যে কারণ যা ফলে হবে বিভেটি হা ধাতু হা হা টি হা হা আর তারপরে অভ্যাস কাজ করে জহাটি সেটা পরের ব্যাপার কিন্তু আমাদের কি কি বুঝতে হবে যে দুবার এসে গেছে তারপর আতই আতই বুঝতে হবে দা দধাতি ধা দধাতি ধা ধা তি তারপরে ধাতি হয়ে গেছে কিন্তু দুবার আমরা বুঝতে পারি আত দীপাবলি বল বোধ হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, ওকে এখন শুধু স্থূল রীতি স্থূল আমার আমাদের স্থূল বোধ হবে যা যার ফলে জ্যোতিগণে জ্যোতিয়াদিগণে এর লক্ষণটা কি আমরা বুঝতে পারবো হ্যাঁ তাহলে ভুয়াদিগণী লক্ষণটা কি মাঝখানে সব আর গুণ হবে যেখানে যেখানে সুযোগ অদাদিগণের লক্ষণ হচ্ছে কি যে বিকন প্রত্যয় লোভ মাঝখানে দাঁত উদ্দিন প্রত্যয় মাঝখানে কিছু নেই আর জ্যোতি আদিগের লক্ষণটা কি বৃত্ত হয়ে গেছে তারপরে কিছু আর হয়ে গেছে সেটা অন্য ব্যাপার পরের ব্যাপার আমরা দেখবো পরে গিয়ে কিন্তু এখন মানে যদি আমি ধাতু জানি আর রূপ হয় দা ধাতু দাতি দেখে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এখানে দ্বিত্ব হয়ে গেছে সেজন্যে জ্যোতি গণে ধাতু <clears throat> জ্যোতি আদি গণে ঠিক আছে তারপরে মানে হ্যাঁ, বলো স্যার অভ্যাস কাজ যেটা বললেন ওটা পরে হবে তার মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, মানে এই পরে পরে আমাদের এক বিষয় হবে জ্যোতি আদিগণ এক মাস জ্যোতি আদিগণ কমপক্ষে দু তিন সপ্তাহে এক মাস লেগে যাবে ওখানে কিরকম অভ্যাস কাজ এই সমস্ত কিছু আমরা পরে গিয়ে আমরা দেখব কিন্তু এখন আমাদের কাজটা কি লক্ষণ কি লক্ষ্য লক্ষ্য কি আমরা জানতে চাইছি যে আমি যখন ধাতু দেখি আর তিঙ্গান্ত পদ মানে ক্রিয়াপদ দেখি আমি বুঝতে পারবো যে হ্যাঁ এখানে দ্বিত্ব হয়ে গেছে সেই জন্যই জ্যোতি আদিগানি আতুই হ্যাঁ।, হ্যাঁ ঠিক আছে ওকে বিভাবন বিভাবন তারপরে স্বাদিগণ হ্যাঁ, দিবাদিগণ দিবাদিগণ দিবাদিগণ হ্যাঁ। হ্যাঁ দিবাদিগণে বিকরণ প্রত্যয়স্য কেবলং ইয় ইতি ভাগ দৃশ্যতে ক্রিয়াপদে হ্যাঁ কিন্তু পুরো পুরো একবার সবাই জানি না দিবাদিগণে বিকরণ প্রত্যয়স্য কেবলং ইয় ইতি ভাগ দৃশ্যতে ক্রিয়াপদে হ্যাঁ কিন্তু কি লেখা আছে দিবাদিহি চতুর্থ গণः দিবিত্যাদয়ः ধাতवः इत्यादयः धातवः दीव्यति इत्यादीनि क्रियापदानि विकरणप्रत्ययः स्यन् এখানে ধাতুগণ পরিচয় হতে তো ধাতুগণ পরিচয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওখানে ওখানে তো ওটাই রয়েছে ধাতুগণ পরিচয় মানে এই যে পাঠ খোলা পাঠ খোলা আছে তো ধাতুগণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি লিঙ্ক আচ্ছা, লিংক আচ্ছা, দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম মানে একেবারে প্রথম পাঠ দিবাদিগণ hmm. হ্যাঁ তাহলে বিকরণ প্রত্যয় হচ্ছে শন সবাই দেখো শন আর এখানে পলাশ ভাই দেখো শন বিকরণ প্রত্যয় কিন্তু এখানে তালবিশ্বকার আর দন্তি নকার থাকি না রয়ে গেল কি ইয়া পলাশ ভাই এখানে কত কত বর্ণ আছে প্রত্যয়ে এই শন সকার নকার লোপ হওয়ার পর এটা এখানে কত বর্ণ আছে অন্তর্নিহিত আর হ্যাঁ ঠিক ঠিক ঠিক ঠিক বলেছে দুটো শুধু ইয় নয় অ অ আছে তো ঠিক আছে তাহলে এখানে এখানে তুমি তুমি বলো নাস ধাতু কি হয়ে গেছে হ্যাঁ তো এই তিনটা তিনটে ভাগ তিনটে ভাগ কি এই নাস্যতি ক্রিয়াপদে কত ভাগ আছে তিনটে হ্যাঁ। তিনটে কি হ্যাঁ ঠিক আছে তাহলে নৃত বলো নৃত হ্যাঁ খুব আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ ক্রুদ হ্যাঁ এরকম সব জায়গায় সব জায়গায় তিনটি ভাগ আর মাঝখানে যেটা সেটা বিকরণ প্রত্যয় যেখানে ধাতু আর তিন প্রত্যয় মাঝখানে ই হয় সেটা কিন্তু দিবাদিগণ স্পষ্ট হয়ে গেছে তুষ্যতি মান্যতে বিদ্যতে বিদ্যতে বিদ ইয়াতে বিদ্যতে ঠিক আছে তো স্পষ্ট হয়ে গেছে করতে হবে আর না করে হ্যাঁ ভালো করে বুঝেছো হ্যাঁ ঠিকই আছে এর সমস্ত কিছু এই প্রকরণ কেমন করে লোপ হয় কিছু পরে দেখবো কিন্তু ঠিকই আর তারপরে স্বাদিগণ আশিস ভাই আছে আশিস ভাই ঠিক আছে ঠিক আছে তাহলে দীপাবলি বোন স্বাদিহি পঞ্চমহাগণা सु इत्यादयः धातवः शुनति इत्यादीनि क्रियापदानि विकरण प्रत्ययः स्नु नु नो उदाहरण आप आपनोति शी चिनोति शक शक्नोति ধু ধুনতি হ্যাঁ তাহলে কি কি আছে এখানে লক্ষণটা কি স্বাদিগণ লক্ষণটা হলো যে বিকরণ প্রত্যয় যেটা স্নু আছে সেটা উকার হয়ে তারপরে ওকার হবে হ্যাঁ এটা প্রথম পুরুষে একবচন আমি দেখাচ্ছি প্রথম পুরুষ হ্যাঁ, এরকম হয় না কিন্তু শুধু আমি লক্ষণ যখন আমরা লক্ষণ আমরা বলছি তো এটা প্রথম পুরুষ এক বচনে যে রূপটা সেটা তো সেই আপ আর টি মাঝখানে ন আছে ছি আর টি মাঝখানে ন আছে হ্যাঁ তো আপ নতি ছি নতি যদি আমি যদি আমরা দেখি যে ধাতুটা হচ্ছে চি আর ক্রিয়াপদ হচ্ছে চিনতি তাহলে ধাতুটা ছি আর শেষের ভাগটা হচ্ছে তিন প্রত্যয় টি মাঝখানে নো নো যখনই আমরা দেখি তখন আমরা জানবো যে হ্যাঁ এটা সোয়াদিগণ এই ধাতু এই ধাতুটা ছি ধাতু কোনে আছে স্বাদি কেন কারণ মাঝখানে ন আসছে ঠিক আছে তো স্পষ্ট তাহলে প্রীতিবন হ্যাঁ। প্রীতিবন তুই দাদিগণ হ্যাঁ, হ্যাঁ, স্যার বলছি আমি এই সমাধি গণটা আমি বুঝতে পারিনি একটু কি কি তোমার জিজ্ঞাসা জিজ্ঞাসাটা কি હેલો હા બોલો જિજ્ઞાસ જિજ્ઞાસ જિજ્ઞાસ કરો কি স্পষ্ট হয়নি কি হ্যাঁ স্যার এটা বুঝতে পারিনি এটা আরেকবার বুঝিয়ে দিন এই আপনতি কিভাবে হলো আপনতি মানে ধাতু ধাতুটা কি আপ ধাতু আর তিন প্রত্যয় টি হ্যাঁ বিকরণ প্রত্যয় নো নো আচ্ছা, কিভাবে হলো সেটা পরে এটা আজ আমার আমাদের আজকের আজকের পাঠ হচ্ছে ধাতুগণের বোধ কেমন করে কেমন করে স্নু ন হয়ে গেছে সেটা আসলে ঠিক আছে আমি একটু একটু আমি বলছি ঠিক আছে স্নু এখানে লসকতা দিতে তো সকার লোপ হচ্ছে তো নু মানে স এর সংজ্ঞা তো সেই জন্য নু অবশিষ্টতে অবশিষ্ট হয়ে গেছে এখন কি হলো যে আপ নু টি যে এটা ও অঙ্গ কাজ মানে আপ আপ যুক্ত নু আপনু আপনু যুক্ত টি এখন যেরকম বুয়াদিগণে যেরকম ভুয়াদিগণে সুচ শোচতি হয়ে গেছে অথবা ভূ ভবতি হয়ে গেছে সুচ সুচতি দেখি সুচ শোচতি অবিকরণের প্রভাবে এই বিদ্যমান উকারের জায়গায় ও এসে গেছে গুণ অঙ্গ কাজ গুণ গুণকার্য সুচ শোচতি সেই রকম সেই রকম স্বাদিগণে আপনু এটি অঙ্গ আপনু অঙ্গ আর টি টিং প্রত্যয় তো টিং টি এটি টিং প্রত্যয় নিমিত্তিকৃত মানে নিমিত্ত করে এই যে আপনু এ বিদ্যমান উকার এর জায়গায় ও গুণ কাজ হয়ে গেছে এটা অঙ্গ কাজ যেরকম সুচ সোচ হয়ে গেছে এখানেও আপনু আপন এসে গেছে আমাদের বিষয় বিষয়টা নয় এখানে শুধু আমি বলছি যে প্রথম প্রথম পুরুষ একবচনে সব জায়গায় সেরকম কাজ হবে সেই জন্যে আমরা বুঝতে পারি যে প্রথম পুরুষ একবচনে বিকরণ প্রচয় প্রত্যয় হচ্ছে নো মানে যার ফলে বোধ হবে যে স্বাদিগণ কোথায় কোথায় হয় এটা ফল আপ নতি ছি নতি শক নতি ধু নতি যেখানে যেখানে ধাতু তিন প্রত্যয় মাঝখানে ন এসে গেছে প্রথম পুরুষ এক বচনে লট সেখানে সেখানে কিন্তু স্বাদিগণ আতুই বুঝতে হবে এখন তারপরে এই এই গুণ অঙ্গ কার্য পরে আমরা দেখব কিন্তু স্পষ্ট হয়ে গেছে ঠিক আছে ওকে হ্যাঁ প্রতিবন तुदादिः षष्ठः वर्णः तुत् इत्यादयः धातवः तुदति इत्यादीनि क्रियापदानि विकरणप्रत्ययः स अ उदाहरणः नील नीलति लिख लिखति শীত শীততি কৃষ কৃষতি অর্থাৎ তুদাদিগণে আমরা লক্ষণ হিসেবে পাই এখানে বিকরণ প্রত্যয় রয়েছে স কিন্তু এখানে গুণ কার্য হবে না আমরা হার্দিগণেও দেখেছিলাম যে সেখানেও বিকরণ এখানেও বিকরণ প্রত্যয় স রয়েছে কিন্তু ধার্মিকগণে বিকরণ করতে সপের প্রভাবে গুণ হচ্ছিল কিন্তু এখানে সয়ের প্রভাবে গুণ হবে না যেমন নীল নীল যুক্ত স যুক্ত তি স থেকে অ হচ্ছে দশক পদ্ধতির দ্বারা তাহলে নীল অ তি যদি এখানে ভাদিগণের মতো গুণ হতো তাহলে নীলের ই এর জায়গায় এ হতো অর্থাৎ মেল প্রত্যয় প্রভাবে কিন্তু এখানে সবিকরণ প্রত্যয়ের প্রভাবে গুণ হবে না তাই নীল অতি নীল হয়েছে হ্যাঁ ভালোভাবে বলেছ হ্যাঁ তাহলে জিজ্ঞেস এসে যাবে জিজ্ঞেস এসে যাবে যখন ভুয়াদিগণের সব আর তুলাদিগণের সব উভয়াত্র দুটো জায়গায় অ অবশিষ্ট থাকে অ হ্যাঁ দীপাবলি বন দেখো তো বোয়াদিগণে অ তুজাদিগণে অ তাহলে আমরা কেমন করে আমরা জানবো পার্থক্যটা কি <laughs> দুটো জায়গায় আ কিন্তু ব্যাপার এ যে বুয়াদি গানে সব বিজ্ঞান প্রথায় ওখানে প আছে আর তুদালি গানে স আছে কিন্তু প নেই হ্যাঁ দুটো জায়গায় দুটো জায়গায় স সকার আছে তো সাপ আর শাহ দুটোর জায়গায় শাহ মানে স যে বর্ণটা স সকার এর প্রভাবে গুণের প্রেরণা হয় গুণ অঙ্গ কাজের যেটা যে গুণটা এটা হয় সকারের কারণে আর কিন্তু প্রকার না থাকলে প্রকার না থাকলে এই গুণ কার্য নিষেধ হবে কোনো কাজের নিষেধ নিষিদ্ধ হবে ঠিক আছে তাহলে যদিও তুদারি গণেশ আছে কিন্তু প্রকারের অভাবে গুণ কার্য নিষিদ্ধ হয় সেজন্য মিল মিলতি মেলাতি হয়নি তো যখন যেখানে যেখানে আমরা দেখি যে সেই রকমের ধাতু যেমন মিল যার মাঝখানে আর যার শেষে এক বর্ণ আছে ই উ রি ই উ রি তিনটে বর্ণ আছে আর কিন্তু ধাতু ক্রিয়াপদে কিন্তু গুণ হয়নি যেখানে গুণের সুযোগ ছিল কিন্তু গুণ হয়নি ওখানে আমরা জানবো যে আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে বুয়াদিগণের ধাতু নয় কিন্তু তুদাদিগণ তুদাদিগণে আছে হ্যাঁ মিল মিলতি লিখ लिखति हाँ, दीपावली दीपावली लेख लेख धातु यदि भुआदिगणे हतो ताहले क्रियापद की हतो भुआदिगणे यदि हतो बोलो बुझेछ लिखति আমি বলছি যদি লিক ধাতু বুয়াদিগণে হতো তাহলে ক্রিয়াপদ কি হতো পলাশভাই বলো লেখতি হ্যাঁ লেখতি হতো কারণ ওখানে যেরকম সূচ যেরকম জি জয়তি যে জি যে জয়তি সুচ সোচ শোষতি ভূ ভো ভবতি যেরকম ভুয়াদিগণে হয় এখানে তুদাদিগণে হয় না কেন হয় না প্রকাশ ভাই বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিকই প এর অভাবে অভাবে নিষেধ হয় সকারের উপস্থিতিতে সকারের কারণে গুণের প্রেরণা যেরকম বুয়াদিগণে হয় সেই রকম চুদাদিগণেও হয় গুণ গুণ গুণ কাজের প্রেরণা এখানে হয় কিন্তু প্রকারের অভাবে গুণ কার্যের নিষেধ নিষেধ হয় হুম দীপালি বোন স্পষ্ট হয়ে গেছে কি আমাকে আরেকবার বলুন না হ্যাঁ, হ্যাঁ, আবার বলো স্পষ্ট হয়নি আচ্ছা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বলছো হ্যাঁ, বিকরণ প্রত্যয় হচ্ছে সকার অকার আর প্রথম অক্ষটা সকার এর লোপ হয় অবশিষ্ট থাকে অ হ্যাঁ। তাই তো সেজন্য মিল হ্যাঁ। মিল যুক্ত অ যুক্ত টি মিল অ টি হ্যাঁ আর লিখ অ টি লিখতি ক্ষিপ অ টি ক্ষিপতি হ্যাঁ। কৃষ অ টি কৃষতি কিন্তু এখানে বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্যটা কি বিশেষতা কি যে এখানে এখানে চার চার জায়গায় মানে নীল লিক ক্ষিপ কৃষ ধাতু ধাতুর মাঝখানে এক এক বর্ণ আছে এক মানে ই উরি ই উরি যাদের গুণের সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু আছে মিল এখানে ইকার আছে লিক ইকার আছে ক্ষেপ ইকার আছে ক্রেশ রিকার আছে তো সব জায়গায় এখানে উদাহরণগুলোতে গুণ হতে পারত গুণ হতে পারত ই জায়গায় এ রি জায়গায় আর এ সমস্ত কিছু হতে পারত কিন্তু হয়নি তো চুদাদিগণে সেরকম লক্ষণ যে যে যেরকম ভুয়াদিগণে রয়েছে অ মাঝখানে অ সেই রকম চুদাদিগণে ও আছে তুদারিগণে অ আছে মাঝখানে আ মিল আতি লিখ আতি চিপ আতি সব জায়গায় আ কিন্তু পার্থক্যটা কি ভুয়াদিগণ আর তুদাদিগণ দুটোর মাঝখানে দুটোর মধ্যে পার্থক্যটা কি ভুয়াদিগণে গুণ গুণ গুণ কাজ হয় অঙ্গ কাজ যেটা আর তুদারিগণে হয় না কারণ কারণটা কি এখানে সবিকরণ প্রতি মানে প এর অভাব সপ এটা প্রকার তুলাদিগণে কিন্তু নেই প্রকার না হওয়ার ফলে গুণ হয় না পাবলিগণ স্পষ্ট হয়ে গেছে কি প্রশ্নটা ঠিক না দীপাবলিবন হ্যাঁ বলো মানে বুয়ারিগণ আর জারিগণ দুটোর মাঝখানে পার্থক্য আছে একটাতে ভাদিগণে যেটা বলেন সেটাতে গুণ কাজ হয় আর গুণ কাজ হয় না হ্যাঁ গুণ কাজ হয় না হ্যাঁ কিন্তু দুটো দুটো জায়গায় দুটো জায়গায় মাঝখানে হচ্ছে অ অ হ্যাঁ দুটো জায়গায় মাঝখানে হচ্ছে অ হম ওকে তারপরে রুদাদিগণ বিভাবন বিভাবন পাশা হুম এসে গেছে হ্যাঁ হ্যাঁ আছি হুম বলো কি লেখা আছে रुधाभिः सप्तमः गणः रुद् इत्यादयः धातवः रुनद्धि इत्यादीनि क्रियापदानि हलो তাপ- হ্যাঁ न उदाहरण चित् चिनोति तुत् चिनोति भित् भिनत्ति भूत् भुनक्ति भुन আর হ্যাঁ উভয় উভয়পদী ধাতু এটা উভয়পদী ধাতু ভুনাক্তি অথবা ভুঙ্ক্তে হ্যাঁ এটা রুধাদিগন্ত না হ্যাঁ আমি বলছি যে এ, পরস্ময় পদ হ্যাঁ। রূপ পরস্ময় পদী ভুনাক্তি আর आत्मनेपदी भुङ्क्ते হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ তাহলে কি কি আছে রুধাদি হ্যাঁ, হচ্ছে সপ্তম এখানে বিকরণ করতে হয় স্নম মকার হলন্দম দ্বারা সকার লসক্ষ তদ্ধিত দ্বারা লোপ হলো এবং শুধু ন থাকলো অবশিষ্ট হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি শুনছি তাহলে রুদাদিগণে এর লক্ষণটা কি কি বলতে পারি রুধাদিগণের স্নম বিকরণ করতে হয় বিকরণ করতে হবে স্নম যেটা ন অবশিষ্ট রয়েছে আর ধাতু গুণ হবে না কিন্তু কিছু আর বলতে হবে ভালো করে কিছু আর বলতে হবে বলো হ্যাঁ। না প্রীতি না আছে হ্যাঁ, হ্যাঁ।, হ্যাঁ ধৃতিপন বলো এখানে আর কিছু বলতে হবে রাধিকন বিকরণ ন থাকবে যেমন হৃদ ধাতু হৃদ তারপরে ন তারপর টি না কিন্তু কিছু আর বলতে হবে লক্ষণ লক্ষণ রূপে কিছু প্রীতিবন এক মিনিট এক মিনিট তুমি জানো ভালো ধৃতিবন কিছু আর বলো আমি বুঝতে পারিনি আচ্ছা কিছু আর বলবে রুধাদিগণে এক এক এক এক বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য শুধু রুধাদিগণ এক এক বিশিষ্ট জিনিস যেটা শুধু রুদাদিগণে আছে শুধু আরেকটা বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্য হলো যে ওই মানে অন্য বিকরণ প্রত্যয়গুলো যেমন ধাতুর শেষে বসছিল এটা কিন্তু ধাতুর মাঝখানে বসছে যেমন থ্রি আর ছিট এখানে থি আর দয়ের মাঝখানে নটা আসছে থি তারপরে হ্যাঁ। রুট রু আর ধয়ের মাঝখানে আসছে নটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটা সেটা সবাই সবাই দেখো হ্যাঁ সবাই দেখো দীপাবলি বোন দেখো আর পলাশ ভাই দেখো এখানে আচ্ছা। আর সব জায়গায় ধাতু ধাতু শেষে মিল দুটাদি করে মিল অতি লেখ অতি মানে ধাতুর পর ধাতুর পর বিকরণ প্রত্যয় বসে আছে আর সব জায়গায় সেরকম শুধু শুধু রুডাদিগণে সেরকম পরিস্থিতি আছে যেখানে এই যে বিকরণ প্রত্যয় ন বিকরণ প্রত্যয় অবশিষ্ট থাকে ন আর এই নটা কিন্তু মাঝখানে বসে আছি দাতুর প্রথম প্রথম প্রথম দেখো ছিদ আসলে কি হলো যে এই ছিলাতটি দুটো তা আছে তো দুটো তা আছে এই সন্ধি করে ছিদ দাতুর যে ডকা দ দ জায়গায় তা এসে গেছে তো ছিদ ছিট হয়ে গেছে চিত ছিদ ধাতু ছিত হয়ে গেছে চিত ইউগাতি আর এই চিত কিন্তু মাঝখানে না এসে গেছে বসে আছে না আর ত্রিত ধাতু সেরকম ত্রিত ত্রিত হয়ে গেছে আর মাঝখানে ধাতু ধাতুর মধ্যে ধাতুর মাঝখানে না আছে আর এই নটা কিন্তু এখানে রেফের প্রভাবে অনত্ব ঋণাত্মম হয়ে গেছি সেটা অন্য ব্যাপার না অর্ণা হয়ে গেছে নকার অর্ণা হয়ে গেছে অর্ণা त्रिणत्ति अभिद बित बिद डकार जाएगा तकार ऐसे গেছে ধাতু হয়ে গেছে বিত আর মাঝখানে না এসে গেছে হুম ভিনত্তি সব জায়গায় রুডাদি গণে মানে এই না বিকরণ প্রত্যয় কিন্তু ন বিকরণ প্রত্যয় ধাতুর মাঝখানে ধাতুর ধাতুর যে শেষ শেষের অচবর্ণ যে স্বর বর্ণ এই শেষের স্বর বর্ণ যেটা এর পর বসে যাবে এই নটা ঠিক আছে পলাশ ভাই স্পষ্ট হয়ে গেছে কি স্পষ্ট না জিজ্ঞেস আছে বুঝতে পেরেছি ওকে হ্যাঁ দীপাবলি বোন হ্যাঁ দীপাবলি বোন স্পষ্ট হয়ে হ্যাঁ আচ্ছা রুদ্রাদিগণ ওকে রুদ্রাদিগণ গেছে তারপরে তনাদিগণ তনাদিগণ প্রীতিবন বলো প্রীতি হ্যাঁ স্যার আমাকে বলছেন হ্যাঁ হ্যাঁ বলো তনাদিগণ तनादिः अष्टमः गणः तन् इत्यादयः धातवः तनोति इत्यादीनि क्रियापदानि विकरणप्रत्ययः उ ओ उदाहरणं क्री करोति तिन् प्रिणोति खादति वा सन् सनोति ददाति এখানে বিকরণ প্রত্যয় ও আসে ধাতুর পর বিকরণ প্রত্যয় অ তারপর টি যেমন তন ধাতু তনের পর ও তারপর টি তনতি হ্যাঁ ঠিক ঠিক ঠিক আর যেরকম যেরকম পলাশ ভাই যেরকম এটা প্রথম পুরুষ প্রথম পুরুষ এক বচন শুধু এই লক্ষণ লক্ষণটা কারণ করতি দুই বচনে কি হয় কুরুতে করতি কুরুতা করতি কুরুতা দুই বচন বালক করতি বালকৌ কুরুতা তো এখানে শুধু আমি বলছি এখানে লক্ষণটা হচ্ছে প্রথম পুরুষ একবচন প্রথম পুরুষ একবচন এরকম ও থাকে করতি তৃণতি সনতি সব জায়গায় ও আছে কোথায় লট লকার প্রথম পুরুষ একবচন ঠিক আছে এরকম এরকম লক্ষণ দীপাবলি বোন আছো কথা ওকে স্পষ্ট হয়ে গেছে তারপরে তারপরে ক্রিয়াদিগণ ক্রিয়াদিগণ তুমি পলাশ বা বলো পলাশ ভাই আছো স্যার প্রীতির লাইনটা কেটে গেছে ও আমাকে ইয়ে মেসেজ করেছে যে পাচ্ছে না আর হচ্ছে না কল কি প্রীতি বল হ্যাঁ আচ্ছা কেটে গেছে লাইন হ্যাঁ কেটে গেছে ওকে কিন্তু আবার আবার আসতে পারে হচ্ছে না হ্যাঁ চেষ্টা করছে হ্যাঁ ওকে চেষ্টা করছে ওকে ওকে হ্যাঁ পলাশ ভাই আছো পলাশ ভাই হুম দীপাবলি বোন আর কে কে আছে বিবাহ বোন হ্যাঁ স্যার আছে ওকে ক্রিয়াদিগণ क्रियादिः नवमगणः क्रि इत्यादयः धातवः क्रीणाति इत्यादीनि क्रियापदानि विकरणप्रत्ययः स्ना न उदाहरण उदाहरणं ग्रह ग्रह गृह्णाति ज्ञा गृह्णाति। जानाति और হ্যাঁ গৃহ্ণাতি না না ইয়া- জ্ঞা জানাতি এ- এখানে গ্রহ ধাতু গৃহহাটি গৃহহাটি হ্যাঁ তারপরে হ্যাঁ জ্ঞা জানাতি অস অস্নাতি খাদতি দি বৃণাতি স্তব স্তবনাতি বন্ধ বন্ধনাতি এখানে হ্যাঁ বিকরণ প্রত্যয় হচ্ছে না যেটা সকারটা লোপ হচ্ছে লসক তদিতের দ্বারা যে শুধু থাকছে না শুনতে জায়গায় হ্যাঁ। না হ্যাঁ। ধাতুর পর হ্যাঁ যেমন হ্যাঁ, ধাতু হচ্ছে অস অস ধাতুর পর না যুক্ত হয়ে অস না দিয়ে হচ্ছে হ্যাঁ ঠিকই আছে ভালোই অসনাতি হ্যাঁ তারপরে সেরকম হয় সব জায়গায় ধাতুর পর নাতি হ্যাঁ বৃন্যাতি স্তব নাতি স্তব নাতি বন্ধ নাতি বধ নাতি হুম ঠিকই আছে ভালোই হ্যাঁ আহ, আর তারপরে চুরাদিগণ চুরাদিগণ আর কে কে আছে হুম, বল- ধৃতি বন বলো चुरादिः दशमगणः चुर् इत्यादयः धातवः चोरयति इत्यादीनि क्रियापदानि स्वार्थे नीट् प्रत्ययः तदा विकरणप्रत्ययः सप् अ अतः आहत्य अय अ, उदाहरणं शल् शालयति प्रेस् प्रेषयति कथ् कथ कथयति गन् गणयति चिन्त् चिन्तयति भक्स् भक्षयति হুম, কি আছে আহ, এখানে বিকরণ প্রত্যয় থাকছে সব সব থেকে অ আসছে আর অতঃ আহত্য আহত্য মানে মোট তাহলে মোট হচ্ছে অয়হ চু চু ধাতুর পর অয় তারপর টি হ্যাঁ ঠিক আছে আসলে আসলে কি হয় যে লেচ নিচ প্রত্যয় স্বার্থে নিচ আসলে কি হয় স্বার্থে মানে নিচ প্রত্যয় এখানে হয় তো নিচের ইটা থাকে ই আর তারপর বিক্রম প্রত্যয় অ থাকে ই আর অ সন্ধি হয়ে এ হয় ই আর অ আ বিকরণ প্রত্যয় তো অঙ্গ কার্য কার্য হচ্ছে আছো হ্যাঁ, হ্যাঁ মানে <clears throat> অঙ্গ কার্য অঙ্গ কার্য হচ্ছে যেমন চুর চরি রাতু হ্যাঁ। চরি হ্যাঁ। চরি অতি চরি অতি তাহলে অবিকরণ প্রত্যয় প্রভাবে এখানে এখানে গুণ অঙ্গ কাজ হবে এই জায়গায় এ আর তারপরে হ্যাঁ। এই জায়গায় আদেশ আহাত্য মোট হবে আয়া তো এখানে এখানে শুধু বোঝবার বোঝবার জন্যে যে এখানে এখানে বোঝবার জন্যে আয়া আয়া আয়া থাকে সব জায়গায় আয়া নিচে ই আর ইকোনো প্রত্যয় আ মোট হবে আয়া ই জায়গায় এ এচ আয়া বাহা আই আদেশ আয়া আয়া হ্যাঁ তাহলে উদাহরণ Your call has been put on hold. Please stay on the line. আপনার কলটি হোল্ডে আছে অনুগ্রহ করে অপেক্ষা করুন आपका कॉल होल्ड पर है कृपया प्रतीक्षा कीजिए Your call has been put on hold. Please stay on the line. আপনার কলটি হোল্ডে আছে অনুগ্রহ করে অপেক্ষা তাহলে এখানে আমাদের ধৃতিবন বলো উদাহরণ উদাহরণার্থম ক্ষল ধাতু উদাহরণার্থম ক্ষল চালয়তি এখানেও छल् आय् सीहेच् चालयति अय अय अय আই আই বলতে হবে আয়া বলতে হবে আয়া আয়া আচ্ছা শাল আয়া টি সালায়াতি হুম সেই রকম প্রেস এরকম ভাবে প্রেস প্রেস अयति प्रेषयति कत् अयति कथयति गन् अयति गणयति किञ्च अयति চিন্তায়তি ভক্ত আয়াতি ভক্তায়তি হ্যাঁ ঠিকই আছে তো খুবই স্পষ্ট হয়ে গেছে এখন আমরা করেছিলাম সেই সময় উদাহরণগুলো পাঁচ মিনিটে আমরা কিছু দেখব অভ্যাস অভ্যাসের ধাতুগণ অভ্যাস সেটুটু দেখতে পারো কি আমি বলছি যে এক অভ্যাস আছে ধাতুগণ ধাতুগণ অভ্যাস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পাঁচ মিনিটে কিছু কিছু করবো পাঁচ মিনিট আচ্ছা তো কি কি আছে প্রথম প্রথম ধাতুটা হচ্ছে ধাতু সেরকম ধাতু যে হতে পারে আর হতে পারে আমরা জানতে পারি না কারণ গুণ হতে পারি না যেখানে গুণ হতে পারে ওখানে গুণ যদি হয় তাহলে ভুয়াদিগণ আর না হলে তুদারিগণ এখানে আর্জ ধাতুতে এক বর্ণ নাই এক বর্ণ নেই সে কারণে গুণ হবেই না সেজন্য তুদারিগণে হতে পারত আমরা আমরা কি বলছিলাম সেই সেই সময় যে তুদারিগণ আর তুদারিগণ ভুয়াদিগণ সেই সময় তাহলে আর্জ ধাতু কেমন কেন বুয়াদিগণে আছে আর না তুদাদিগণে নেই কেউ বলবে মনে আছে প্রীতি বন এসে গেছে প্রীতি আচ্ছা তাহলে বিবাবন অথবা ধৃতিবন মনে আছে কি যে কেমন যদি আজ ধাতুতে গুণ হতেই পারে না তাহলে তুদাদিগণে হতে পারত পার্থক্যটা কি কেমন কেন কেন বুয়াদিগণে আছি তাহলে না না <clears throat> এখানে গুণ হবে না অর্জ ধাতু এখানে এক বর্ণ আছে এক ই উরি কি না না এক নেই সেই জন্য গুণ হতে পারে না গুণ হতে পারে না বলে কেমন মানে এখানে উদাহরণ উদাহরণার্থম লেখা আছে যে ভুয়াদি গানে আছে এই আর জাতু ভুয়াদি গানে কিন্তু কেন পানি নি ভুয়াদি গানে রেখেছিলেন নাকি তুদারি গানে যদি যদি গুণ হবে না এখানে তাহলে পার্থক্যটা কি কেন ভুয়াদি গানে আর যুদাদি গানে নেই হ্যাঁ, বলবো হ্যাঁ বলো আমরা এরকম একটা নিয়ম আছে যে লট লখারে প্রথম পুরুষ এক বচনে টিয়ের পূর্ব পূর্ববর্ণ যদি হ্রস্ব হয় হ্রস্ব অ থাকে যেমন ভবতী পূর্ব পূর্ববর্ণ অ আছে অর্থাৎ হ্রস্ব আছে তাহলে সত্যি মানে স্ত্রীলিঙ্গে যখন সত্যি প্রত্যয় হবে তখন শুধু ন হবে মানে ন হবে ভবন্তি পশ্চিমটি এরকম আর যদি উপধা অভিন্ন অন্য অর্থ থাকে মানে উপধাও না ঠিক মানে টি এর পূর্ব টি এর পূর্ববর্তী বর্ণটা যদি অ ছাড়া অন্য কিছু থাকে যেমন আহ পদতি এখানে টি এর পূর্ববর্তী বর্ণ ও কার আছে তাহলে কিন্তু ন হবে না মানে স্ত্রীলিঙ্গে ছত্রি প্রত্যয়ে সেখানে ন হবে না হবে যেমন স্ত্রী ধাতুতে হবে কুর্বতী যেহেতু করতিতে ও কার আছে অর কার নেই তাই কুর্বতী হচ্ছে পূর্বনীতি এরকম হবে না কিন্তু এটা এটা সাধারণ নিয়ম হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো ভালো ভালোভাবে বলছো আগে হ্যাঁ। এটা সাধারণ নিয়ম কিন্তু ক্রীড়াদিগণে বিকল্পে ন হবে না যেমন চলতি চলন্তি এই দুটোই হবে লিখতি লিখন্তি ক্রীড়াদিগণে দুটো রূপই হবে মানে সে হ্যাঁ। অ থাকুক আর না থাক অ থাকলেও মানে দুটো রূপই হবে হ্যাঁ ঠিক ঠিক ঠিক আর ভুয়াদিগণে আর ভাদিগণে যদি টি এর পূর্ববর্তী বর্ণ অ থাকে তাহলে ন হবে আর যদি টি এর পূর্ববর্তী বর্ণটা না থাকে তাহলে কিন্তু হবে না না কিন্তু ভাদিগণে অ হবে হ্যাঁ মানে ভাদিগণে অ হবে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মানে টি এর মানে প্রথম পুরুষ একবার অ থাকে তাহলে স্ত্রী তার স্ত্রীলিঙ্গে শত্রুপ্রত্যয় ন হবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হতেও পারে নাও হতে পারে মানে বিকল্পে ন হবে হ্যাঁ ঠিকই বলেছ তাহলে অর্জ ধাতু তা আমরা আমার আমরা কি বলবো অর্জ ধাতু নিয়ে কি বলতে হবে অর্জ ধাতু কেন বোয়াদিগণে আছে তুদাদিগণে নেই কেন কি ধাতু স্যার এই আর্জ ধাতু আর্জতি আর্জতি মানে- হ্যাঁ। তাহলে এটা কি ধাতু আর্জতি এটা আর্জ ধাতু ভাদিতে আছে হ্যাঁ কেন রেখেছিলেন কারণ এটাতে এর সতী করতে আর্জেন্টি এরকম করা যাবে না পাওয়া যাবে না হ্যাঁ কি পাওয়া যাবে না আবার বলো ঠিকই বলছো আমি শুনিনি আবার বলো এটাকে ভাদিগণ অর্থাৎটাকে ভাদিগণে রেখেছেন তাহলে এখানে মানে স্ত্রীলিঙ্গ সূত্রীপত্তে অর্জন্তি এরকম হবে অর্জতি এরকম রূপ প্রয়োগ করতে পারবো না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো ভালোভাবে বুঝেছো হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ মানে হ্যাঁ। পানিনি দেখেছিলেন যে আর্জন্তি হবে আর্জন আর্জতি হবে না শত্রুপ্রত্যয় স্ত্রীলিঙ্গে আর্জন্তি হবে যেটি হ্যাঁ। হবে না সেই কারণে যদিও গুণ হয় না গুণ যদি সেরকম ধাতু হতো তাহলে ভূ আদিগণে বাদ হয় ওখানে রাখতে হবে কিন্তু এখানে গুণ হয় তা সত্ত্বেও যেহেতু অজান্তি অজান্তি একই একই রূপ হয় একই রূপ হয় ছাত্র প্রত্যয় স্ত্রীলিঙ্গে সেই জন্যে পদাধিকারী আছে ঠিক ঠিক ঠিক বুঝলাম না আচ্ছা এই যেটা যেটা মানে এইটুকুই বুঝলাম শুনুন বলছি এটুকুই বুঝলাম যে করে যদি হতো তাহলে স্ত্রীলিঙ্গে সত্যি প্রত্যয় করে অর্জনটি এইরূপ হতো আর কি और ज्योति होतो না না না তুদাদিগণে দুটো তুদাদিগণে বিকল্প আছে তুদাদিগণে তুদাদিগণে সব জায়গায় স্ত্রীলিঙ্গে ছত্রপতি স্ত্রীলিঙ্গে নকার একবার থাকবে একবার থাকবে না তাহলে তাহলে লিখন বালিকা বালিকা লিখন্তি খাদতি अथवा बालिका लिखति खादति লিখান্তি লিখাতি দুটো রূপ হয় দুটো রূপ হবেই যদি যে কোনো ধাতু ক্ষুদাদিগণে আছে অর্জতি সেরকম পানিনি পানিনি দেখেছিলেন যে সেরকম স্ত্রীলিঙ্গে সেরকম নেই অর্জতি অর্জ ধাতু সেই মানে শুধু নকার থাকবে নকার থাকবেই নাকার বাদ দিয়ে রূপ হবে না সেই জন্য এই সমস্ত কিছু দেখে অর্জ ধাতু বোয়াদিগণে থাক পানিনি ভেবেছিলেন বুঝেছ হ্যাঁ। বিবাবন ঠিক আছে তো হ্যাঁ, ঠিক আছে ওকে <laughs> হ্যাঁ, আসলে তো সময় হয়ে গেছে আপনার ওকে তো এখন সময় হয়ে গেছে শোনা যাচ্ছে হ্যাঁ তো তাহলে হ্যাঁ, আছে হ্যাঁ, ওকে তো আমাদের সময় এসে গেছে হ্যাঁ সময় সময় হয়ে গেছে এখন আমরা শেষ হ্যাঁ, বলো ওই অনেকে আজকে লাইনে খালি মেসেজ করছে আমাকে দীপায়ন দি প্রীতি প্রীতি ওরা সব মানে লাইন পাচ্ছে না তো ওটাই বলছে আর কি চেষ্টা করছে ওরা কিন্তু পাচ্ছে